ভুলিনি তোমাকে প্রিয় সাথী ভুলিনি তোমায় ভুলিনি তোমাকে প্রিয় সাথী ভুলিনি তোমায় ভুলিনি তোমাকে প্রিয় সাথী ভুলিনি তোমায় ভুলিনি তোমাকে প্রিয় সাথী ভুলিনি তোমায় ভুলিনি তোমাকে প্রিয় সাথী ভুলিনি তোমায় ভুলিনি তোমাকে প্রিয় সাথী ভুলিনি তোমায় জীবন দিয়ে রেখেছ তুমি প্রিয় নবীর সম্মান অস্ত্র হাতে ছিন্ন করেছ বিদ্বেষীদের গরদান জীবন দিয়ে রেখেছ তুমি প্রিয় নবীর সম্মান অস্ত্র হাতে ছিন্ন করেছ বিদ্বেষীদের গরদান জীবন দিয়ে রেখেছ তুমি প্রিয় নবীর সম্মান অস্ত্র হাতে ছিন্ন করেছ বিদ্বেষীদের গর্দান সব হৃদয়ে বেঁচে রবে উদ্দীপনায় প্রাণ যোগাবে থাকবে অমর হয়ে প্রেরণা থাকবে অমর হই প্রেরণায় ভুলিনি তোমায় ভুলিনি তোমাকে প্রিয় সাথী ভুলিনি তোমায় ভুলিনি তোমাকে প্রিয় সাথী ভুলিনি তোমায় ভুলিনি তোমাকে প্রিয় সাথী ভুলিনি তোমায় ভুলিনি তোমাকে প্রিয় সাথী ভুলিনি তোমায় মনে পড়ে যখনই জেগে ওঠে তখনই লাখ কোটি প্রান্ত চেতনায় মনে পড়ে যখনই জেগে ওঠে তখনই লাখ কোটি তব চেতনায় ভুলিনি তোমায় ভুলিনি তোমাকে প্রিয় সাথী ভুলিনি তোমায় ভুলিনি তোমাকে প্রিয় সাথী ভুলিনি তোমায় ভুলিনি তোমাকে প্রিয় সাথী ভুলিনি তোমায় ভুলিনি তোমাকে প্রিয় সাথী ভুলিনি তোমায় ভয় পেয় না তুমি হবে আল্লাহর প্রিয় মেহমান তোমার পানে চেয়ে আছে জান্নাতি হুর গিলমান ভয় পেও না তুমি হবে আল্লাহর প্রিয় মেহমান তোমার পানে চেয়ে আছে জান্নাতি হুর গিলমান ভয় পেও না তুমি হবে আল্লাহর প্রিয় মেহমান তোমার পানে চেয়ে আছে জন্নাতি হুল গিলমান শাহাদাতে মিষ্টি সরব দেই ভুলিয়ে বেদনা সব হাসলো কত প্রাণ তার ছোঁয়া হাসলো কত প্রাণ তার ছোঁয়ায় ভুলিনি তোমায় ভুলিনি তোমাকে প্রিয় সাথী ভুলিনি তোমায় ভুলিনি তোমাকে প্রিয় সাথী ভুলিনি তোমায় ভুলিনি তোমাকে প্রিয় সাথী ভুলিনি তোমায় ভুলিনি তোমাকে প্রিয় সাথী ভুলিনি তোমায় ভুলিনি তোমাকে প্রিয় সাথী ভুলিনি তোমায় ভুলিনি তোমাকে প্রিয় সাথী ভুলিনি তোমায় ভুলিনি তোমাকে প্রিয় সাথী ভুলিনি তোমায় ভুলিনি তোমাকে প্রিয় সাথী ভুলিনি তোমার